بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু كافها يا عين صاد ذكر رحمة ربك عبده زكريا إذ نادى ربه نداء خفيا কাফ হা ইয়া আইন সোয়াদ এটা আপনার পালনকর্তার অনুগ্রহের বিবরণ তার বান্দা জাকারিয়ার প্রতি যখন সে তার পালনকর্তাকে আহ্বান করেছিল নিভৃতে قال رب إني وهن العظم مني واشتعل الرأس شيبا واشتعل الرأس شيبا ولم أكن بدعائك رب شقيا সে বলল হে আমার পালনকর্তা আমার অস্থি বয়স ভারাবনত হয়েছে বার্ধক্যে মস্তক সুশুভ্র হয়েছে হে আমার পালনকর্তা আপনাকে ডেকে আমি কখনো বিফল মনোরোধ হইনি وإني خفت الموالي من ورائي وكانت امرأتي عاقرا فهب لي من لدنك وليا আমি ভয় করি আমার পর আমার স্বগোত্রকে এবং আমার স্ত্রী বন্ধা কাজে আপনি নিজের পক্ষ থেকে আমাকে একজন কর্তব্য পালনকারী দান করুন সে আমার স্থলাভিষিক্ত হবে ইয়াকুব বংশের এবং হে আমার পালনকর্তা তাকে করুন সন্তোষ ভাজন نبشرك بغلام اسمه يحيى لم نجعل له من قبل سميا হে জাকারিয়া আমি তোমাকে এক পুত্রের সুসংবাদ দিচ্ছি তার নাম হবে ইয়াহিয়া ইতিপূর্বে এই নামে আমি কারো নামকরণ করিনি قال رب أنا يكون لي غلام وكانت امرأتي عاقرا وقد بلغت من الكبر عتيا সে বলল হে আমার পালনকর্তা কেমন করে আমার পুত্র হবে অথচ আমার স্ত্রী যে বন্ধা আর আমি যে বার্ধক্যের শেষ প্রান্তে উপনীত قال كذلك قال ربك هو علي هين وقد خلقتك من قبل ولم تك شيئا قال رب اجعل لي آية قال آيتك ألا تكلم তিনি বললেন এমনিতেই হবে তোমার পালনকর্তা বলে দিয়েছেন এটা আমার পক্ষে সহজ আমি তো পূর্বে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 ও তোমাদের পালনকর্তা অতএব তোমরা তাঁর ইবাদত করো এটা সরল পথ فاختلف الأحزاب من بينهم فويل للذين كفروا من مشهد يوم عظيم অতপর তাদের মধ্যে দলগুলো পৃথক পৃথক পথ অবলম্বন করল সুতরাং মহাদিবস আগমনকালে কাফিরদের জন্য ধ্বংস أسمع بهم وأبصر يوم يأتوننا لكن الظالمون اليوم في ضلال مبين সেদিন তারা কি চমৎকার শুনবে ও দেখবে যেদিন তারা আমার কাছে আগমন করবে কিন্তু আজ জালিমরা প্রকাশ্য বিভ্রান্তিতে রয়েছে وأنذرهم আপনি তাদেরকে পরিতাপের দিবস সম্পর্কে হুঁশিয়ার করে দিন যখন সব ব্যাপারের মীমাংসা হয়ে যাবে এখন তারা গাফিলতিতে নিমজ্জিত আছে এবং তারা বিশ্বাস স্থাপন করছে না আমি চূড়ান্ত মালিকানার অধিকারী হব পৃথিবীর এবং তার উপর যারা আছে তাদের এবং আমারই কাছে তারা প্রত্যাবর্তিত হবে আপনি এই কিতাবে ইব্রাহিমের কথা বর্ণনা করুন নিশ্চয়ই সে ছিল সত্যবাদী নবী ইব্রাহিম যখন তিনি তার পিতাকে বললেন হে আমার পিতা যে শোনে না দেখে না এবং তোমার কোনো উপকারে আসে না তার ইবাদত কেন করো হে আমার পিতা আমার কাছে এমন জ্ঞান এসেছে যা তোমার কাছে আসেনি সুতরাং আমার অনুসরণ করো আমি আশঙ্কা করি দয়াময়ের একটি আজাব তোমাকে স্পর্শ করবে অতপর তুমি শয়তানের সঙ্গী হয়ে যাবে পিতা বলল হে ইব্রাহিম তুমি কি আমার উপাস্যদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ যদি তুমি বিরত না হও আমি অবশ্যই প্রস্তার আঘাতে তোমার প্রাণ নাশ করব তুমি চিরতরে আমার কাছ থেকে দূর হয়ে যাও ইব্রাহিম বললেন তোমার উপর শান্তি হোক আমি আমার পালনকর্তার কাছে তোমার জন্য ক্ষমা প্রার্থনা করব নিশ্চয় তিনি আমার প্রতি মেহের বান وأعتزلكم وما تدعون من دون الله وأدعو ربي وأدعو ربي عسى ألا أكون بدعاء ربي شقيا আমি পরিত্যাগ করছি তোমাদেরকে এবং তোমরা আল্লাহ ব্যতীত যাদের ইবাদত করো তাদেরকে আমি আমার পালনকর্তার ইবাদত করব আশা করি আমার পালনকর্তার ইবাদত করে আল্লাহ ব্যতীত যাদের ইবাদত করত তাদের সবাইকে পরিত্যাগ করলেন তখন আমি তাকে দান করলাম ইসহাক ও ইয়াকুব এবং প্রত্যেককে নবী করলাম আমি তাদেরকে দান করলাম আমার অনুগ্রহ এবং তাদেরকে দিলাম সমুচ্চ সুখ্যাতি واذكر في الكتاب موسى إنه كان مخلصا إنه كان مخلصا وكان رسولا نبيا وناديناه من جانب الطور الأيمن وقربناه نجيا এই কিতাবে মুসার কথা বর্ণনা করুন তিনি ছিলেন মনোনীত এবং তিনি ছিলেন রসুল নবী আমি তাকে আহ্বান করলাম তুর পাহাড়ের ডান দিক থেকে এবং গূঢ় তত্ত্ব আলোচনার উদ্দেশ্যে তাকে নিকটবর্তী করলাম ووهبنا له من رحمتنا أخاه هارون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 দয়াময় আল্লাহ তাদেরকে যথেষ্ট অবকাশ দেবেন এমনকি অবশেষে তারা প্রত্যক্ষ করবে যে বিষয়ে তাদেরকে ওয়াদা দেয়া হচ্ছে তা আজাব হোক অথবা কেয়ামতি হোক সুতরাং তখন তারা জানতে পারবে কে মর্তবায় নিকৃষ্ট ও দল বলে দুর্বল যারা সৎপথে চলে আল্লাহ তাদের পথপ্রাপ্তি বৃদ্ধি করেন এবং স্থায়ী সৎকর্মসমূহ তোমার পালনকর্তার কাছে সওয়াবের দিক দিয়ে শ্রেষ্ঠ এবং প্রতিদান হিসেবেও শ্রেষ্ঠ أفرأيت الذي كفر بآياتنا وقال لأوتين مالا وولدا আপনি কি তাকে লক্ষ্য করেছেন যে আমার নিদর্শনাবলিতে বিশ্বাস করে না এবং বলে আমাকে অর্থ সম্পদ ও সন্তান সন্ততি অবশ্যই দেওয়া হবে أطلع الغيب أم اتخذ عند الرحمن عهدا كلا سنكتب ما يقول ونمد له من العذاب مدا সে কি অদৃশ্য বিষয় জেনে ফেলেছে অথবা দয়াময় আল্লাহর নিকট থেকে কোনো প্রতিশ্রুতি প্রাপ্ত হয়েছে এ তো নয় ঠিক সে যা বলে আমি তা লিখে রাখব এবং তার শাস্তি দীর্ঘায়িত করতে থাকব কখনই নয় তারা তাদের ইবাদত অস্বীকার করবে এবং তাদের বিপক্ষে চলে যাবে আপনি কি লক্ষ্য করেননি যে আমি কাফিরদের উপর শয়তানদেরকে ছেড়ে দিয়েছি তারা তাদেরকে বিশেষভাবে মন্দ কর্মে উৎসাহিত করে সুতরাং তাদের ব্যাপারে আপনি তাড়াহুড়া করবেন না আমি তো তাদের গণনা পূর্ণ করছি মাত্র يوم نحشر المتقين إلى الرحمن وفدا ونسوق المجرمين ونسوق المجرمين إلى جهنم وردا لا يملكون الشفاعة إلا من اتخذ عند الرحمن عهدا সেদিন দয়াময়ের কাছে পরহেজগারদেরকে অতিথিরূপে সমবেত করব এবং অপরাধীদেরকে পিপাসার্ত অবস্থায় জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাব যে দয়াময় আল্লাহর কাছ থেকে প্রতিশ্রুতি গ্রহণ করেছে সে ব্যতীত আর কেউ সুপারিশ করার অধিকারী হবে না وقالوا اتخذ الرحمن ولدا لقد جئتم